আবু মুসা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাকে যে হিদায়ত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হল জমিনের উপর পতিত প্রবল বর্ষণের ন্যায় কোনো কোনো ভূমি থাকে উর্বর যা সে পানি শুষে নিয়ে প্রচুর পরিমাণ ঘাসপাতা এবং সবুজ তরুলতা উৎপাদন করে আর কোনো কোনো ভূমি থাকে কঠিন যা পানি আটকে রাখে পরে আল্লাহ তালা তা দিয়ে মানুষের উপকার করেন তারা নিজেরা পান করে ও পশুপালকে পান করায় এবং তা দ্বারা চাষাবাদ করে আবার কোনো কোনো জমি রয়েছে যা একেবারে মসৃণ ও সমতল তা না পানি আটকে রাখে আর না কোনো ঘাস পাতা উৎপাদন করে এই হলো সেই ব্যক্তির দৃষ্টান্ত যে দিনের জ্ঞান অর্জন করে এবং আল্লাহ তালা আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন তাতে সে উপকৃত হয় ফলে সে নিজে শিক্ষা করে এবং অপরকে শিখায় আর সে ব্যক্তিরও দৃষ্টান্ত যে সেদিকে মাথা তুলে দেখে না এবং আল্লাহর যে হৃদায়ত নিয়ে আমি প্রেরিত হয়েছি তা গ্রহণও করে না